আল্লাহ তোমার রহমতের হয় না তুলনা আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা আল্লাহ তোমার রহমতের হয় না তুলনা আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা যখন ছিলাম মায়ের পেটে ঘুমে অচেতন কেমনে তুমি আহার দিলে ভাবি তাই এখন যখন ছিলাম মায়ের পেটে ঘুমে অচেতন কেমনে তুমি আহার দিলে ভাবি তাই এখন তোমার কুদরতের খেলা আমরা বুঝি না তোমার কুদরতের খেলা আমরা বুঝি না আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা জন্মের পরে দিলে মুখে মায়ের বুকের দুধ যাহার মধ্যে আছে সকল রোগের প্রতিরোধ জন্মের পরে দিলে মুখে মায়ের বুকের দুধ যাহার মধ্যে আছে সকল রোগের প্রতিরোধ বাতাস পানি বিনে কারো প্রাণ যে বাঁচে না বাতাস পানি বিনে কারো প্রাণ যে বাঁচে না আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা বড় হয়ে খেলাম কত তোমার দেওয়া ফল ফল খেয়ে বাড়ল আমার দেহের শক্তি বল বড় হয়ে খেলাম কত তোমার দেওয়া ফল ফল খেয়ে বাড়ল আমার দেহের শক্তি বল তোমার নামে হাজার শুকর জানাই রাব্বানা তোমার নামে হাজার শুকর জানাই রব্বানা আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা আল্লাহ তোমার রহমতের হয় না তুলনা আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা আল্লাহ তোমার নিয়ামতের হয় না তুলনা